ধন্য করে আছো শোয়ে ওই পানি গভীরা ধন্য করে আছো শোয়ে ওই পানি গোবেরাই ধন্য করে আছো শোয়ে ওই পানি গোবেরাই নামটি তোমার আবুদুল আজিজ নামটি তোমার আবুদুল আজিজ তোমার তুলনা নাই ধন্য করে আছো শোয়ে ওই পানি গোবেরাই ধন্য করে আছো শোয়ে ওই পানি গোবরাই ধন্য সজক ধন্য তুমি ধন্য তোমার মুখেরি বলি খোদারি মারি পথি করিল গেছি তাই তো তুমি জিন্দা হলে ধন্য শাসক ধন্য তুমি ধন্য তোমার মুখের বলে খোদার মারে পথি করিলে গেছেন তাই তো তুমি জিন্দা হলে হৃদয় তোমার পূর্ণ খরা হৃদয় তোমার পূর্ণ কোরআন খোদার মহিমাই ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবেরাই ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবেরাই নামটি তোমার আবুদুল আজিজ নামটি তোমার আবুদুল আজিজ তোমার তুলনা ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবরা তেরোশো পঁচিশ সালে আসলে তুমি ভুবনে ধূমপতি মা তোমার জন্ম নিলে জয় কোনে তেরোশো পঁচিশ সালে আসলে তুমি ভুবনে ধূমপতি মা তোমার জন্ম নিলে জয় কোনে পিতা মাতারি পিতা মাতারি নাম অলির কাদাই ধন্য করে আছো শুয়ে ওই পানি গবেরায় ধন্য করে আছো শুয়ে ওই পানি গবেরায় নামটি তোমার আবুদুল আজিজ নামটি তোমার আবুদুল আজিজ তুলনা নাই ধন্য করে আছো শুয়ে ওই পানি গবরায় তারপর অতি সুন্দর ছন্দ শুনলেন बल्लो खुते मिदाई जोड़ा तुम्हारी जुड़े গাজার আফিজি কোরআন হলো এই বাংলায় ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবরায় ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবরায় ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবেরায় নামটি তোমার আবুদুল আজিজ নামটি তোমার আবুদুল আজিজ তোমারই তুলনা নাই যাই ধন্য করে আছো শুয়ে ওই পানি গোবর তারপর শেষ কথায় আমার প্রিয় কবি কি বলছে শুনুন তোমার জ্ঞানের জ্ঞানী কত ঘুরছে শত শত হাজারে গাজারে ভক্ত মরি আসো শিখে তাই অবিরত তোমার জ্ঞানের জ্ঞানী কত ঘুরছে আছো শত শত হাজারে গাজারে ভক্ত মরি আসো শিখে তাই অবিরত গানি দুবা বাবার তোমার গানি দুবা বাবার সাইফুদ্দিন বেকুল হয়ে যায় করে আছো শুয়ে ওই পানি ঘোবেরায় ধন্য করে আছো শুয়ে ওই পানি ঘোবেরায় নামটি তোমার আবুদুল আজিজ নামটি তোমার আবুদুল আজিজ তোমারই তুলনা নাই ধন্য করে আছো শুয়ে ওই পানি ঘোবেরায় ধন্য করে আছো শুয়ে ওই পানি গবরা